আয়শাহ রদিল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ দু দলে বিভক্ত ছিলেন এক দলে ছিলেন আয়শা হাফসা সাফিয়া ও সাউদা রদিল্লাহ তাল্লাহা অপর দলে ছিলেন উম্মু সালামা রদিল্লাহ তাল্লাহা সহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্যান্য স্ত্রীগণ আয়শা রদিল্লাহ তাল্লাহা এর প্রতি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বিশেষ ভালোবাসার কথা সাহাবিগণ জানতেন তাই তাদের মধ্যে কেউ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট কিছু হাদিয়া পাঠাতে চাইলে তা বিলম্বিত করতেন যেদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সা রদিল্লাহ তাল্লাহা এর ঘরে অবস্থান করতেন সেদিন হাদিয়াদাতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আয়সা রদিল্লাহ তাল্লাহাকে তারা পাঠিয়ে দিতেন উম্মু সালামাহ রদিল্লাহ তাল্লাহা এর দল তা নিয়ে আলোচনা করলেন উম্মু সালামাহ রদিল্লাহ তাল্লাহাকে তারা বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে আপনি আলাপ করুন তিনি যেন লোকদের বলে দেন যে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট হাদিয়া পাঠাতে চাইলে তারা যেন তার নিকট পাঠিয়ে দেন যে স্ত্রীর ঘরেই তিনি থাকুন না কেন উম্মু সালামাহ রদিল্লাহ তাল্লাহা তাদের প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলাপ করলেন কিন্তু তিনি তাকে কোনো জবাব দিলেন না পরে সবাই তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন তিনি আমাকে কোনো জবাব দিলেন না তখন তারা তাকে বললেন আপনি তার সঙ্গে আবার কথা বলুন আইসাহ রদিল্লাহ তাল্লাহা বলেন যেদিন তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার অর্থাৎ উম্মু সাল্লামাহ রদিল্লাহ তাল্না এর ঘরে গেলেন সেদিন তিনি আবার তার নিকট কথা তুললেন সেদিনও তিনি তাকে কিছু বললেন না অতপর তারা তাকে জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আমাকে তিনি কিছুই বলেননি তখন তারা তাকে বললেন তিনি কোনো জবাব না দেয়া পর্যন্ত আপনি বলতে থাকুন তিনি নাবি সাল্লাহ সাল্লাম তার ঘরে গেলে আবার তিনি তার নিকট সে প্রসঙ্গ তুললেন এবার তিনি তাকে বললেন আয়সা রাজিল্লাহ তাল্না এর ব্যাপার নিয়ে আমাকে কষ্ট দিও না মনে রেখো আয়সা রাজিল্লাহ তাল্না ব্যতীত অন্য কোনো স্ত্রীর বস্ত্র তুলে থাকা অবস্থায় আমার উপর ওয়াহি নাজিল হয়নি আয়সা রাজিল্লাহ তাল্না বলেন এ কথা শুনে তিনি উম্মু সালামা রদিয়াল্লাহ তাল্না বললেন হে আল্লাহ রসুল আপনাকে কষ্ট দেয়া হতে আমি আল্লাহর নিকট তওবাহ করছি অতপর সকলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা ফাতিমা রদিল্লাহ তাল্লাহাকে এনে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট একথা বলার জন্য পাঠালেন যে আপনার স্ত্রীগণ আল্লাহর দোহাই দিয়ে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর কন্যা সম্পর্কে ইনসাফের আবেদন জানালেন ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহা তার নিকট বিষয়টি তুলে ধরলেন তখন তিনি বললেন প্রিয় কন্যা আমি যা ভালোবাসি তুমি কি তাই ভালোবাসো না তিনি বললেন অবশ্যই করি অতপর তাদের নিকট গিয়ে তাদেরকে আদ্যপান্ত অবহিত করলেন তারা তাকে বললেন তুমি আবার যাও কিন্তু এবার তিনি যেতে অস্বীকার করলেন তখন তারা জয়নাব বিন্তু জাহাস রাজিয়াল্লাহ তাল্লাহাকে পাঠালেন তিনি তার নিকট গিয়ে কঠোর ভাষা ব্যবহার করলেন এবং বললেন আপনার স্ত্রীগণ আল্লাহর দোহাই দিয়ে ইবনু আবু কুহাফা অর্থাৎ আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর কন্যা সম্পর্কে ইনসাফের আবেদন জানাচ্ছেন অতপর তিনি গলার স্বর উঁচু করলেন এমনকি আয়সা রদিল্লাহ তাল্লাহকে জড়িয়েও কিছু বললেন আয়সা রদিল্লাহ তাল্লাহা সেখানে বসাছিলেন শেষ পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সা রদিল্লাহ তাল্লাহা এর দিকে তাকিয়ে দেখছিলেন তিনি কিছু বলেন কি না রাবি উরওয়াহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আয়সা রদিল্লাহ তাল্লাহা জায়নাব রদিল্লাহ তাল্লাহা এর কথার প্রস্তুতি বাদে কথা বলতে শুরু করলেন এবং তাকে চুপ করিয়ে দিলেন আয়শা রদিল্লাহ তাল্লাহা বলেন নাবি সাল্লাহ সাল্লাম তখন আয়সা রদিল্লাহ তাল্লাহ এর দিকে তাকিয়ে বললেন এ হচ্ছে আবু বকর রদিল্লাহ তাল্লাহ এর কন্যা আবু মারওয়ান গাসানি রদিল্লাহ তাল্লাহ হিসাম এর সূত্রে উরওয়াহ রদিল্লাহ তাল্লাহ হতে বলেন লোকেরা তাদের হাদিয়াসমূহ নিয়ে আয়সা রদিল্লাহ তাল্লাহ এর জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করত অন্য সনদে হিসাম রহমতুল্লা আলহী মোহাম্মদ ইবনু আব্দুর রহমান ইবনু হারিস ইবনু হিসাম রহমতুল্লা আলহী হতে বর্ণিত আয়শাহ রদিল্লাহ তাল্লাহা বলেছেন আমি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট ছিলাম এমন সময় ফাতিমা রদিল্লাহ তাল্লাহা অনুমতি চাইলেন